এর কথা ও সুর করেছেন শফিক রহমান নাইমুল হক শাহনওয়াজ আলী হাসান ইমাম বিন আব্দুর রহমান ও আসাদ বিন নূর মোহাম্মদ শিহরণের যাবতীয় আপডেট পেতে লগ ইন করুন W dot Facebook dot com Shihoron SP visit করুন শিহরণ ডট টিকে অ্যালবামটির প্রযোজনা ও পরিবেশনায় শিহরণ সাংস্কৃতিক পরিষদ যাত্রাবাড়ি ঢাকা উপস্থাপনায় ছিলাম আমি ইলিয়াস হাসান এবারের মতো এখানেই সমাপ্তি কথা হবে আগামী কোনো অ্যালবামে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর আগামীর প্রত্যাশায় আল্লাহ হাফেজ